আন্নাহুর আন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযু লিউযনাইহি মাআন খিলাফাল মা'ই أخذه لرأسه أخرجه البيهقي وقال إسناده صحيح وصححه الترمذي أيضا আব্দুল্লাহ বিন জায়দ থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসে তিনি বলেন যে রাসূলুল্লাহ কে তিনি দেখেছেন যে তিনি নতুন করে পানি নিয়ে তিনি কান মাসে করেছেন মাথা যে মাসে করেছেন পানি নিয়ে এ ব্যতিরিকে পানি নিয়ে মাথা মাসা করলেন এরপরে নতুন করে আবার পানি নিয়ে তিনি কান মাসে করেছেন এই কথা বর্ণনা করছেন আবদুল্লাহ বিন জায়দ রাহ আনহু এই হাদিসটি ইমাম বাই হাকি বর্ণনা করেছেন এবং বলেছেন হাদিসটির সনদ বা বর্ণাসূত্র বিশুদ্ধ এবং ইমাম তিরমিজি ওই হাদিসটিকে সহি বলেছেন তবে মনে রাখতে হবে প্রিয় দর্শক শ্রোতা এই হাদিসটি আমাদের কাছে যে সিলসিলা বা বর্ণাসূত্রের মাধ্যমে হাদিস পৌঁছেছে এটা সহি হলেও হাদিসটির মতন বা তার মূল বক্তব্য কিন্তু সহি হাদিসের পরিপন্থী তাই তাকে বলা হয় সাজ হাদিস অর্থাৎ কোন বিশ্বস্ত বর্ণাকারী যদি অনেক বিশ্বস্ত বর্ণাকারীদের বিপরীত বর্ণনা করেন তাহলে সেই ক্ষেত্রে তার হাদিসকে বলা হয় সাজ আর অনেক বিশ্বস্তরা যে হাদিসটি বর্ণনা করেছেন তাদের হাদিসকে বলা হয় মাহফুজ এজন্য আমাদের ইমাম ইবনিল হাজার আসকার রহমতুল্লাহ বলেন ওয়াহুয়া ইন্দা মুসলিম মিন হাদ আল ওয়াজ এই হাদিসটি এই বর্ণনা দিয়ে মুসলিম শরীফের অন্য বর্ণনা এসেছে বলেন যে মুসলিম শরীফের হাদিসটি এসেছে যে নবী আলিসালাম হাত ধোয়ার পরে অবশিষ্ট পানি দিয়ে তিনি মাথা মাসে করেন নাই বরং তিনি নতুন করে পানি নিয়ে মাথা মাসে করেছেন তাহলে হাদিসটির যেটা বিশুদ্ধ বর্ণনা সেটা হলো কি মুসলিম শরীফের যে তিনি হাত ধোয়ার পরে ওই পানি দিয়ে মাথা মাসা করেন নাই বরং তিনি নতুন করে পানি নিয়ে মাথা মাসে করেছেন কিন্তু আবদুল্লা বিন জায়দের বর্ণনায় এই হয়ে গেছে যে তিনি মাথা মাসে করার পরে কানের জন্য আবার নতুন করে পানি নিয়েছেন এই বর্ণনাটা বিশুদ্ধ নয় এজন্য আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ নবী আলিসাল্লাম থেকে কোন বিশুদ্ধ বর্ণায় প্রমাণিত হয় নাই যে তিনি মাথা মাসে করার পরে নতুন করে আবার পানি নিয়ে কান মাসে করেছেন বরং বিশুদ্ধ বর্ণা হলো এই যে তিনি মাথে মাসে করার পরে অবশিষ্ট পানি দিয়ে কান মাসে করেছেন নতুন করে পানি নেন নাই এটাই হলো সুন্নত তবে কেউ যদি নতুন করে পানি নিয়ে কান মাসে করে তাহলে সেটা সুন্নতের অন্তর্ভুক্ত কখনোই সেটা হতে পারে না এজন্য আমাদের মনে রাখতে হবে যে এই যে কান মাথার অন্তর্ভুক্ত এই জন্যে কানমাসের ব্যাপারটা আমরা পরিপূর্ণভাবে সুন্দরভাবে এর আগে আমরা বর্ণনা করেছি সেই নিয়মে আমরা করব এরপরে ইমাম ইবন হাজার আসকান রহমতুল্লাহ আলাই বলেন ওয়ান আবি হুরাইরা رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أمتي يأتون يوم القيامة غرا محجلين من أثر الأذو فمن استطع منكم আইউতিলা গুররাতা ফালইয়াফআল মুত্তাফাকুন আলাইহি ওয়া লাফযুল মুসলিম বন্ধুগণ এই যাবত আমরা উজু কিভাবে করতে হয় এর পদ্ধতি কি আমরা উজুর পর্ব শেষ হলে তখন সুন্দর করে পরিপূর্ণ উজু করাটা আপনাদেরকে আমরা দেখাবো তার আগে উজুর ফজিলত সম্পর্কে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম থেকে আবু রাজি আল্লাহ যে হাদিস বর্ণনা করেছেন সেটি আমরা আপনাদের কাছে আগে পেশ করতে চাই আবু রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন ইন্না উম্মতি নিশ্চয় আমার উম্মত কেয়ামতের মাঠে আসবে বা অন্য বর্ণায় আছে রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসুল আল্লাহ অনেক মানুষ আদম থেকে শুরু করে কেমত পর্যন্ত সমস্ত মানুষ কেয়ামতের মাঠে উঠবে আপনার উম্মতের সংখ্যা অনেক সবার চেয়ে বড় হবে আপনি ওই মুহূর্তে আপনার উম্মতকে কিভাবে চিনবেন কিভাবে জানবেন আল্লাহ নবী আলিসাল্লাম বললেন আচ্ছা একটা উটের পালে বা ঘোড়ার পালে যদি একটা উট বা একটা ঘোড়ার মাথা যদি চিৎকাবরা হয় সাদা কালো রং হয় তাহলে ওই উটটা বা ওই কি বলে ঘোড়াটা চিনতে কি কোনো সমস্যা হবে বলে না এটা তো সহজেই জানতে পারবো আল্লাহ নবী আলিসাল্লাম বললেন আমার উম্মতের যে উজুর অঙ্গ প্রত্যঙ্গ এগুলি কেমতের মাঠে ঝলকিবে এদের হাত এদের পা এদের মুখ এগুলি ঝলকিবে চকমক চকমক করবে তখন আমি বুঝতে পারবো এরাই আমার উম্মত এটা আমার উম্মতের বৈশিষ্ট্য তাহলে বন্ধুগণ উজুর সময় যদি আমরা উজুটাকে সুন্দরভাবে করি পরিপূর্ণভাবে করি তাহলে কেমতের মাঠে আমাদের চেহারা গোর্রান আমাদের মুখ মন্ডল মহাজ্জালিন আমাদের হাত পা এগুলি কি হবে মিনাসারিল উজু উজুর যে অঙ্গ প্রত্যঙ্গ আসার এর চিহ্নগুলি কেমতের মাঠে ঝলকিবে আর আমাদের প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে চিনতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন যে এরাই আমার উম্মত এই হাদিস বর্ণনা করার পরে আবু হরে রাজি আল্লাহ তালু বলেন কমান ইস্তাত আমিন কুমাই উতিলা গোর্রাতা ফালিয়াফ আল যে তোমাদের মধ্যে চায় তার এই ঝলকগুলি ঝলকিবে যে স্থানগুলি উজুর এটাকে বাড়াতে চেষ্টা করলে লম্বা করতে চালিয়ে চেষ্টা করো তাই আবহাওয়ার এই বগল পর্যন্ত হাত ধুইতেন পা নালা পর্যন্ত ধুইতেন যাতে করে কেমতের মাঠে এগুলি বড় আকারে বেশি বেশি বড় হয়ে ঝলকিতে থাকে বন্ধুগণ এই উজুর ফজিলত আরো অনেক হাদিসে বর্ণিত হয়েছে যেমন আল্লাহ নবী আলহিসাম বলেছেন যখন মানুষ উজু করে এই উজুর পানির সাথে সাথে তার পাপ রাশিগুলি ধুয়ে ধুয়ে পড়ে যায় সুফান আল্লাহ এরপরে একটি মানুষ পাপ মুক্ত হয়ে যায় এরপরে উজু করে মসজিদে গিয়ে যখন নামাজ পড়ে প্রতিটি পদে পদে কদমে কদমে তার নেকি লেখা হয় একটা করে পাপ ঝরিয়ে দেওয়া হয় একটা করে মর্যাদা উঁচু করা হয় তার জন্য নেকি লেখা হয় এই যে জোর বিরাট এক ফজিলত আমরা উজু করার সময় অবশ্যই খেয়াল রাখবো উজুটাকে সুন্দর করে ভালো করে আল্লাহর নবী আলাইসালামের সুন্দর উজুর পদ্ধতি মেনে আমরা যেন উজু করতে পারি গেলাম আর বেড়া করে আমরা উজু করে ফেললাম এটা কিন্তু মোটেই ঠিক হবে না এই উজু করলে হইতে পারে কেমতের মাঠে রাসুলের উজু না হলে আপনি ঝলক থেকে আপনি এই চকমক থেকে হয়তো বঞ্চিত হয়ে যেতে পারেন وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يعجبه التيمم في تناوله وترجله وطهوره وفي شأنه كله মোত্তাফাকুন আলাই বোখারি মুসলিম বিশুদ্ধ দুইটি গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে মা সিদ্দিকা যিনি রাসুল সাল্লামের এক জীবন ছিলেন তিনি বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাম প্রতিটি কাজে দান পছন্দ করতেন তার প্রতিটি কাজ শুরু করার সময় তিনি দান পছন্দ করতেন ফিতানা অলিহি জুতা পড়ার সময় আগে ডান পা পড়তেন তারপরে বাম পা পড়তেন অফিতারাজ্জলিহি যখন মাথার সিথি করতেন তখনও তিনি ডান দিক আয় করতেন এরপরে বাম দিক করতেন অফি তহুরিহি যখন তিনি নামাজের রুজু বা গোসলের ফরজ হলে গোসল যখন তিনি পবিত্রতা অর্জন করতেন তখনও তিনি ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন এটাই ছিল তার অভিশানিহি করলে প্রতিটি বিষয়ে তিনি ডান দিক থেকে করা পছন্দ করতেন এই জন্য যখন কাপড় পরবেন ডান হাত আগে আপনি মোজা বা পাজামা পরবেন ডান পা থেকে আপনি মসজিদে ঢুকবেন ডান পা দিয়ে শুধুমাত্র রাসুল্লাহ বাথরুমে যাওয়ার সময় শুধুমাত্র বাম পা আগে দিতেন কারণ এটা নোংরা জায়গা দোয়া পড়ে আর ডান পা দিয়ে বের হতেন বাকি যত ভালো কাজে তসবি ডান হাত দিয়ে করতেন কিন্তু মনে রাখতে হবে যখন আপনি জামা কাপড় খুলবেন আপনি মোজা বা স্যান্ডেল বা জুতা খুলবেন তখন কিন্তু আপনার বাম পা আগে খুলতে হবে এটা একটা সুন্নত তাহলে আমরা বুঝতে পারলাম এই উজুর অধ্যায়ে যে উজুর যে কাজগুলি জোড়া জোড়া রয়েছে সেটা ডান দিক থেকে করব তারপরে ডান হাত আগে ধুবো তারপরে বাম হাত আগে আমরা ডান পা আগে ধুবো তারপরে বাম পা পরে ধুবো এইভাবে আমরা উজুর ক্ষেত্রে আমরা স্মৃতি করার ক্ষেত্রে আমরা আমাদের প্রতিটি জুতা পরার ক্ষেত্রে মোজা পরার ক্ষেত্রে পাজামা পরার ক্ষেত্রে জামা পরার ক্ষেত্রে আমরা ডান হাত ব্যবহার করব। এইভাবে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন ডান হাত দিয়ে দিবে ডান হাত দিয়ে নিবে বাম হাত দিয়ে দেওয়া নেওয়া এটা রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নতির পরিপন্থী কাজ আর বিশেষ করে ডান হাত দিয়ে খাওয়া পান করা এটা তো নিঃসন্দেহে জরুরি কারণ আল্লাহ নবী আলাইসালাম বাম হাত দিয়ে খেতে এবং পান করতে নিষেধ করেছেন আর বলেছেন শয়তান বাম হাত দিয়ে খায় শয়তান বাম হাত দিয়ে পান করে এই জন্য শয়তানের সাদৃশ্য হয়ে যাওয়া এটা আমাদের জন্য কখনোই সমুচীন হতে পারে না আসুন উজুর ক্ষেত্রে আমরা আমাদের প্রতিটি কাজের ক্ষেত্রে আমরা ডান দিক থেকে শুরু করার চেষ্টা করব এই সুন্নতটি আজ আমাদের সমাজে অত্যন্ত একেবারে হারিয়ে গেছে বলা যেতে পারে বরং বাম হাত দিয়ে খাওয়া পান করা বাম হাত দিয়ে দেওয়া বাম হাত দিয়ে নেওয়া এইভাবে আমাদের অনেকটা সুন্নত থেকে আমরা দূরে সরে গিয়েছি আমরা এই ডান থেকে শুরু করার সুন্দরটাকে আবার পুনর্জীবিত করব এটাই মহানব্বুল আলমিনের কাছে আমাদের এক কামনা এবং দোয়া অবাসনা আমরা একটা ছোট্ট বিরতির পরে আবার আপনার কাছে ফিরে আসব ততক্ষণ আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের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 বর্ণিত হয়েছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সহধর্মিণীর জীবন সঙ্গিনী ছিলেন তিনি বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম প্রতিটি কাজে দান পছন্দ করতেন তার প্রতিটি কাজ শুরু করার সময় তিনি দান পছন্দ করতেন ফিতানা অলিহি জুতা পরার সময় আগে ডান পা পড়তেন তারপরে বাম পা পড়তেন অফিতারাজ্জলিহি যখন মাথার সিথি করতেন তখনও তিনি ডান দিক আয় করতেন এরপরে বাম দিক করতেন অফিতুহুরিহি যখন তিনি নামাজের রুজু বা গোসলের ফরজ হলে গোসল যখন তিনি পবিত্রতা অর্জন করতেন তখনও তিনি ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন এটাই ছিল তার অভিশানিহি করলে প্রতিটি বিষয়ে তিনি ডান দিক থেকে করা পছন্দ করতেন এই জন্য যখন কাপড় পরবেন ডান হাত আগে আপনি মোজা বা পাজামা পরবেন ডান পা থেকে আপনি মুসিদে ঢুকবেন ডান পা দিয়ে শুধুমাত্র রাসুল্লাহ সাল্লাম বাথরুমে যাওয়ার সময় শুধুমাত্র বাম পা আগে দিতেন কারণ এটা নোংরা জায়গা ধোয়া পড়ে আর ডান পা দিয়ে বের হতেন বাকি যত ভালো কাজে তসবি ডান হাত দিয়ে করতেন কিন্তু মনে রাখতে হবে যখন আপনি জামা কাপড় খুলবেন আপনি মোজা বা স্যান্ডেল বা জুতা খুলবেন তখন কিন্তু আপনার বাম পা আগে খুলতে হবে এটা একটা সুন্নত তাহলে আমরা বুঝতে পারলাম এই উজুর অধ্যায়ে যে উজুর যে কাজগুলি জোড়া জোড়া রয়েছে সেটা ডান দিক থেকে করব তারপরে ডান হাত আগে ধুবো তারপরে বাম হাত আগে আমরা ডান পা আগে ধুবো তারপরে বাম পা পরে ধুবো এইভাবে আমরা উজুর ক্ষেত্রে আমরা স্মৃতি করার ক্ষেত্রে আমরা আমাদের প্রতিটি জুতা পরার ক্ষেত্রে মোজা পরার ক্ষেত্রে পাজামা পরার ক্ষেত্রে জামা পরার ক্ষেত্রে আমরা ডান হাত ব্যবহার করব। এইভাবে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন ডান হাত দিবে ডান হাত দিয়ে নিবে বাম হাত দিয়ে দেওয়া নেওয়া এটা রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নতের পরিপন্থী কাজ আর বিশেষ করে ডান হাত দিয়ে খাওয়া পান করা এটা তো নিঃসন্দেহে জরুরি কারণ আল্লাহ নবী আলাইসালাম বাম হাত দিয়ে খেতে এবং পান করতে নিষেধ করেছেন আর বলেছেন শয়তান বাম হাত দিয়ে খায় শয়তান বাম হাত দিয়ে পান করে এই জন্য শয়তানের সাদৃশ্য হয়ে যাওয়া এটা আমাদের জন্য কখনোই সমুচীন হতে পারে না আসুন উজুর ক্ষেত্রে আমরা আমাদের প্রতিটি কাজের ক্ষেত্রে আমরা ডান দিক থেকে শুরু করার চেষ্টা করব এই সুন্নতটি আজ আমাদের সমাজে অত্যন্ত একেবারে হারিয়ে গেছে বলা যেতে পারে বরং বাম হাত দিয়ে খাওয়া পান করা বাম হাত দিয়ে দেওয়া বাম হাত দিয়ে নেওয়া এইভাবে আমাদের অনেকটা সুন্নত থেকে আমরা দূরে সরে গিয়েছি আমরা এই ডান থেকে শুরু করা সুন্দরটাকে আবার পুনর্জীবিত করব এটাই মহানব্বুল আলমিনের কাছে আমাদের এক কামনা এবং দোয়া অবাসনা এরপর আমরা আরো একটু সামনে এগিয়ে যাই আপনাদের জন্য এবার বিয়াল্লিশতম হাদিস এটাও ইমাম ইবিন হাজার রহমতুল্লাহ আলাই বলেন ওয়ান আবি হুরাইরাতা رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأتم فابدأوا بميامنكم أخرجه الأربع وصح ابن خزيمة আবু হরে রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ইদা তাওয়াজ্জাতুম যখন তোমরা উজু করবে ফাবদাউ কাজগুলি তোমরা ডান দিক থেকে শুরু করার চেষ্টা করবে আগে ডান হাত তারপরে বাম হাত আগে ডান পা তারপরে বাম পা এক্ষেত্রে যেগুলি ডান দিক থেকে শুরু করা দরকার আমরা এইভাবে যদি আমরা মাসিক করি ডানটা আগে হবে পাহাটা পরে হবে এইভাবে আমরা ডান দিক থেকে শুরু করব রাসুসাল্লাহ আমাদেরকে সেই নির্দেশ করলেন হাদিসটি চারজন ইমাম বর্ণনা করেছেন আবু দাউদ নাসাই তিরমিজি এবনে মাজা এবং ইবনু খোজাইমা রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলে আখ্যায়িত করেছেন এরপরে যে আমাদের কাছে হাদিস আসতেছে সেটা হলো কি ওয়ান মুগিরাত ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আন أن النبي صلى الله عليه وسلم توضأ فمسح بناسيته وعلى العمامة والخفين أخرجه مسلم আমরা উজুর ক্ষেত্রে বেশ অনেকগুলি হাদিস আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি আমরা এবার হাদিসটি জেনে ফেলি যে হাদিসটা আপনার কাছে পড়েছিলাম মকির বিন সোহবা রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর নবী উজু করলেন উজু করার সময় তিনি কি করলেন তার নাসিয়া অর্থাৎ কপালের সামনে তিনি একটু মাসা করে নিলেন নাসিয়া মানে কপালের উপরে কি করলেন মাসে করে নিলেন ওয়াল আল এমামা এবং পাগড়ির উপরেও কি করলেন মাসা করলেন ওয়াল ফেন এবং পায়ের যে মোজা এর উপরে তিনি মাসেহ করলেন ইমাম মুসলিম বর্ণনা করেছেন হারিস থেকে আমরা জানতে পারলাম যে মাথায় যদি পাগড়ি বাঁধা থাকে তাহলে মাথার কিছু অংশ বা বাকি পাগড়ির উপরে মাসা করিলে হয়ে যাবে এভাবে আরো আমরা জানতে পারলাম যে পায়ের মধ্যে যদি মোজা বা রেক্সিনের মোজা হোক চামড়ার মোজা হোক কাপড়ের মোজা হোক এটা যদি থাকে তাহলে সেটার উপরে উজু অবস্থায় যদি পরে থাকে পরে আসবে তাহলে ওর উপরে ডান হাত দিয়ে ডান পায়ের উপরে এবং বাম পায়ে বাম পায়ের উপরে মাসের নিয়ম আমরা পরে বলবো মাসা করাও তার জন্য জায়জ হয়ে যাবে বন্ধুগণ আল্লাহর নবী আলিসালাম মাথে মাসার ক্ষেত্রে যখন মাথা খোলা থাকতো তখন পুরো মাথা উপর থেকে সামনে থেকে পিছন এবং পিছন থেকে সামনে পর্যন্ত মাসে করতেন আর যখন মাথার মধ্যে পাগড়ি থাকতো তখন তিনি কি করতেন পুরোটা পাগড়ির উপরে মাসে করে নিতেন অথবা সামনের কিছু ভাগ কপালে মাসে করতেন আর বাকি ওই পাগড়ির উপর দিয়ে মাসে করে নিতেন তাহলে তিনটা অবস্থা আমরা পেলাম একটা হলো পূর্ণ মাথা মাসে করা যদি খালি থাকে আর একটা হলো যদি পাগড়ি বাঁধা থাকে তাহলে এই ক্ষেত্রে পাগড়ির পুরোটা পাগড়ির উপরে তৃতীয় হলো কি যে আল্লাহ নবী আসলাম কিছু অংশ মাথার সামনে মাসে করে পরে বাকিটা কি করেছেন পাগড়ির উপরে মাসা করে নিয়েছেন এই জন্যে ঠান্ডার সময় যদি মহিলারা মাথার মধ্যে ওড়না বেঁধে নেয় এটাকে খোলা এবং বাধা কষ্ট হয় সেক্ষেত্রে তারা এই মাথার উপরে ওড়নার উপরে মাসে করতে পারবে কোনো অসুবিধা নেই এ ব্যাপারে আরো কিছু মাসলা আসবে যেটা ব্যান্ডেজের উপরে মাসে করা আর হলো প্লাস্টারের উপরে মাসা করা যেটা আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব ও আনজাবির আবদুল্লাহ রাজি আল্লাহ আনহুমা في صفة حج النبي صلى الله عليه وسلم قال ابدأوا بما بدأ الله به أخرجه النسائي هكذا بلفظ الأمر وهو عند مسلم بلفظ الخبر হাদিসটি বর্ণনা করছেন জাবের উদ্দিন আবদুল্লাহ রাজি আল্লাহ তালু প্রসিদ্ধ একজন বিখ্যাত সাহাবি তিনি বর্ণনা করেন রাসুল সাল্লামের বিদায় হজের সেই বর্ণনাতে ওইখানে আল্লাহ নবী বলেছিলেন এ বোদা অবিমা বাদা আল্লাহ হবে আল্লাহ যেটা দিয়ে শুরু করেছেন সেটা দিয়ে তোমরা শুরু করো আর সেটা ছিল কি সাফা ওয়াল মারওয়া সাফা পাহাড়ে উঠে এই আয়াতটা পড়া সুন্নত আল্লাহ নবী বললেন যে তোমরা শুরু করো যেটা দিয়ে আল্লাহ শুরু করেছে আল্লাহ কোনটা দিয়ে শুরু করেছেন সফা না মারওয়া সফা দিয়ে অতএব সাইর ক্ষেত্রে হাজি সাহেবানগণ তফ শেষে দুই রাকাত নামাজ পড়ে প্রথমত যাবেন সাফা পাহাড়ে এবং এখানে গিয়ে তার নিয়ম অনুযায়ী সফার ঠিক উঠিয়ে দোয়া করবেন কাজে এখানে আল্লাহ নবী আলাইসালাম আল্লাহ যেভাবে শুরু করেছেন সফা দিয়ে সফা পাহাড় দিয়ে সাই করতে বললেন এই হাদিসটি বর্ণনা করেছে ইমাম তিরমিজি হা কাদাবিল আফজুল আমার মানে নির্দেশ তোমরা ওইভাবে শুরু করো যেভাবে আল্লাহ শুরু করেছেন আল্লাহ যা দিয়ে শুরু করেছেন তোমরাও তাই দিয়ে শুরু করো এটা নির্দেশ সুযোগ ছিল কিন্তু এই হাদিসটি যখন ইমাম মুসলিম বর্ণনা করেছেন তখন নির্দেশ না তখন খবর ছিল অর্থাৎ আল্লাহ নবী বলেন নাবদা বিমা আবাদা আল্লাহ হবে আল্লাহ যেটা শুরু করেছে আমরাও সেটা দিয়ে শুরু করব অর্থাৎ সাফা পাহাড়ের পুকুরে আগে উঠব এরপর এখান থেকে মারুয়া আমরা পরে যাব বন্ধুগণ ইমাম ইবিন হাজার আসকান রহমতুল্লাহ আলাই এই হাদিসটি উজুর অধ্যায় নিয়ে এসে আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে উজুর যে যে কাজগুলি ডান থেকে শুরু করতে হয় যেখান থেকে আল্লাহ কোরআনে আগে শুরু করেছেন ওখান থেকে আমাদের শুরু করতে হবে অর্থাৎ আল্লাহ যে কোরআন সুরা মায়েদাই বললেন يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسوا وأرجلكم إلى الكعبين হাত ধৌত করা আর মাথামাসি করা আর পা ঠাকুর পর্যন্ত ধৌত করা এই যে চারটা জিনিসকে যেভাবে আল্লাহ সিরিয়াল দিয়েছেন এর তর্তিব করেছেন ঠিক ওইভাবে আমাদের করতে হবে এই কথাটা বুঝাবের জন্য হজের ব্যাপারে যে আল্লাহ নবী কথা বলেছেন ওইটাই উজুর ক্ষেত্র প্রযোজ্য হিসাবে তিনি হাদিসকে আমাদের কাছে নিয়ে এসেছেন বন্ধুগণ আজকের মতো আমরা এখানে বিরোধিতে চাই যে উজুর যে হাদিসগুলি আমাদের কাছে এসেছে সেগুলি আমরা ধারাবাহিক ভাবে আপনার কাছে পেশ করতেছি পৃষ্ঠবি বাংলার পক্ষ থেকে আমি সাইফুদ্দিন বেলাল আপনাদেরকে অশেষ ধন্যবাদ শুক্রিয়া জেনে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ Música